আবু হুরাইরা হ্রদাল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট এলো এবং বলল আমি ধ্বংস হয়ে গিয়েছি তিনি জিজ্ঞেস করলেন তা কি সে বলল আমি রমজানে দিনের বেলা স্ত্রী সম্ভোগ করেছি তিনি জিজ্ঞেস করলেন তুমি কি কোনো গোলাম আজাদ করতে পারবে সে বলল না তিনি জিজ্ঞেস করলেন তুমি কি এক নাগারে দু মাস সিয়াম পালন করতে পারবে সে বলল না তিনি জিজ্ঞেস করলেন তাহলে কি তুমি ষাটজন মিসকিনকে খাওয়াতে পারবে সে বলল না বর্ণনাকারী বলেন ইতোমধ্যে এক আনসারি এক আরক খেজুর নিয়ে আসলো আরক হলো নির্দিষ্ট মাপের খেজুর মাপার পাত্র তিনি বললেন যাও এটা নিয়ে গিয়ে সৎকা করে দাও সে বলল হে আল্লাহ রসুল আমার চেয়ে বেশি অভাবী এমন কাউকে সৎকা করে দেব যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন তার কসম কঙ্করময় মরুভূমির মাঝে অর্থাৎ মদিনায় আমার চেয়ে অভাবী কোনো ঘর নেই শেষে তিনি বললেন যাও তা তোমার পরিবার পরিজনকে খাওয়াও